Amen. প্রথম অক্ষে চলে রওনা হয়ে যাওয়া ইমামের নিকটবর্তী বসা উভয় খুদ্া মনোযোগ সহকারে শোনা খুদ্ার মধ্যে অন্য কিছু না করা সহ এই আমার রসিলায় এক এক মুসলমান পার্থক্য আপনার আমার জীবনের সারা জীবনের নফল একটা এক রাখেন আর একটা খরচকে আর এক গাড়ি রাখেন তো খরচ করা গাড়ি পাল্লার ওজন বেশি হয়ে আমি বিগত তোমার বুঝেছিলাম আমাদের ওজন আমাদের আমল গণনা করা হবে না ওজন করা মরণের ওজন এত বেশি কিন্তু রমজান মাসের কথা ভিন্ন সেখানে আমাদের যিনি খালেক মালিক সপ্তাহে তিনি মহা করতেন যার ছাড়া আমাদের জিন্দগি মাটি আল্লাহ ছাড়া জিন্দগি মাটি ষোলো নাম আল্লাহ সেই রব্বুল আলমী নকলকে ফরজের দাম দিচ্ছে আর ফরজগুলোকে সত্তর গুণ বাড়াই দিচ্ছে একটা ফরজ পাবেন সত্তরটা ফরজের সমান সবার দান করা হবে আল্লাহ পুরোটা মোবারক কাজ আমাদের নেকি অনেক বেড়ে যাবে আল্লাহ নৈকট্য অনেক বেড়ে যাবে এটা আল্লাহ তালা আমাদের একদম সন্নিকটে পৌঁছাই দিয়েছে আগামী বৃহস্পতিবার দিন চাপ দেখা যায় শুক্রবার থেকে শুরু হয়ে গেছে শুরু হয়ে আর যদি বৃহস্পতিবার চাপ দেখা না যায় শনিবার থেকে তো নিশ্চিত শুরু হয়ে যাবে তিরিশের পরে চান্দের মাস উনত্রিশে হয় বা তিরিশে হয় ইংরেজিতে আঠাশে হয় আঠাশে অর্থাৎ আমার একত্রিশে হয় একত্রিশে কোনো দিন হবে হয় উনত্রিশ না তো উনত্রিশে চাঁদ দেখা গেলে শুক্রবার থেকে আর चार जगह जाकर ना जाए शनिवार के निर्धार से মাস শুরু হয়ে গেছে এই মাস এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে দুই মাস আগের থেকে আল্লাহ রসুল সাল্লাম এই রমজানের জন্য এস্তেমাল করেন দোয়া শুরু করেন যত্নবান হবেন দুই মাস আগের থেকে সেই দোয়া আমি আপনাদেরকে বলেছি আল্লাহ মাদা বিক্রিয়া তৃতীয় ধাপে পাওয়া রাখলেন আমি চতুর্থ ধাপে তিনি বসলেন বসা বাদে তিনটা ধাপ হইতে হবে মনে করবেন না এটা উত্তম উত্তম এটা বলবেন এইরকম আমিন কারা কেনা শোনে নাকি তারা শুনছে কোন দোয়া আগে হইতে তারপর আমিন বলা হয়েছে আজকে করে দোয়া নেওয়া নেই খালি আমিন সে আর বলে তখন বয়ান করে বিরক্ত এরপর আমি ব্যাখ্যা হ্যাঁ, এখানে দোয়া হয়েছে দোয়া ছাড়া আমিন বলি না তিনটা বন্ধ আমাকে আমিন বলতে বলা হয়েছে পয়লে এটা আপনার যে অন্য সন্তান পাইল আর রমজানের মতন করে বেহেস ফাঁসেল করতে পারলো না সে রমজানের হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত পেয়ে আমিন বলে আপনার জন্য পাঁচ দুজনকে পাইছিল বা একজনকে পাইছিল তাদের খেদমত করে জান্নাত হাসিল করতে পারল না সে ধ্বংস হয়ে গেছে আমিন আপনার যে উন্মত আপনার এত অবদান এত প্রধানই এত ব্যাগ তাদের জন্য এত শত দাস সামনে আপনার নাম উচ্চারণ করা হলো কিন্তু সে আপনার নাম তুলে বলল না নিকৃষ্টতম কৃপন খালি কৃপন না নিকৃষ্টতম কৃপন সেও ধ্বংস হয়ে যাক হুজুরে বললেন আমি তাহলে রমজান গুরুত্বপূর্ণ তিনি রহমাতুল্লাহ আলমী হয়ে তিনি কামাতের জন্য রহমত পাওয়া যায় কাফেররাও যে পরিমাণ শাস্তির উপযুক্ত হবে আল্লাহ রসুল রসিলায় ওইখান থেকে তাদের আঘাত কমাই দাও কমাই দাও আর বিভিন্ন আয়াতে যে আছে কাফেরদের আঘাত কমানো হবে না তার অর্থ হল রসুলের খাতে যে কমাই দেওয়া হলো ওর থেকে কমানো হবে রসুলের সাথে এক কারো ধ্বংসের জন্য বদয়া করে তো বদয়াটা আমি বলে এই জন্য এই রমজানকে আগের থেকে প্রস্তুতি দিতে হবে নিয়ে কদর তিনি আরাম হাজিতে বলেছেন কদর না করলে কি হবে কামলিন সাইমিন লাইসা লাহু অনেক লোক রোজা রাখবে কিন্তু রোজা রেখে কোথায় কষ্ট করার ছাড়া তাদের আর কোনো উপকার হবে না কোনো ফায়দা হবে না রোজা রাখবে সারাদিন রাখবে কিন্তু ক্ষুধার কষ্ট ছাড়া তাদের কোনো ফায়দা হবে وكم من قائم ليس له من صيامه إلا السهر আহাত্ত জাগ্রত থেকে অনেক লোক তারাবি পড়বে কিন্তু ভোগ নষ্ট করা ছাড়া তাদের আর কোনই উপকার হবে না বোঝা গেল তাদেরকে তারা পড়েও অনেকজন তাহলে করে তার আমলের ভিতরে সুন্দর পাওয়া যায় তার উল্লার মধ্যে তারাবের মধ্যে সুন্দর পাওয়া যায় ওয়েট পয়দা হয় ওয়েট পয়দা না হয় রোজা দিল আমল নামাজ দিল বিশ টাকা তারায় পড়লো আমল নামাজ দিল এটা আল্লাহ রসুল বলতেছে من صائم ليس له من صيامه إلا الجوع الجوع মানে হলো ক্ষুধার্ততা وكم من قائم ليس له من قيامه قيام মানে নামাজ দাঁড়ায় থাকে তাহলে দাঁড়ায় থাকে কিচ্ছু হবে না ইল্লা মানে জাগ্রত থাকে ভোট নষ্ট করা এই ভোট নষ্ট করা আমরা কিচ্ছু হবে যাতে কিভাবে আমাদের রোজগার আমাদের তারাবি রসুল সংরক্ষণের তরিকায় হয় রোজা রাখার পরও রোজা বেকার না যায় তারাবে পড়ার পরও তারাবি বেকার না যায় এই ব্যাপারে যত্নশীল হওয়া আমাদের জন্য একান্ত জরুরি আমি খালি ব্যবসায় করলেন লাভ হইতেছে না লোকসান হইতেছে তার কোনো খবর নেই কিন্তু অধর্ম ব্যবসায় তো দেখা যায় সবাই হিসাব করে লাভ হলে ঠিক আর লোকসান হয়ে গেলে পুরো ফ্যামিলি নেই বসে বন্ধু বান্ধব নিয়ে বসে ভাই লস কেন হবে প্রতিটি সমস্যা হচ্ছে ওটা আবিষ্কার করার জন্য আপনি আগ্রাতে ব্যবসা করবেন ওই ব্যবসা আপনাকে দেখতে হবে না আপনি লাভ করতেছেন না লস করতেছেন খবর দেবেন না আপনি তো আল্লাহ রসুল এই কথা বলতেছেন রোজা রেখে খুদায় কষ্ট ছাড়া কিচ্ছু লাভ হবে না দালালি করে ভুল নষ্ট করা ছাড়া কিচ্ছু না কেন এই অবস্থা হয় এটা আপনাকে আমাকে দেখতে হবে এই জন্য আমি একটা আয়াত করেছি দ্বিতীয় পাড়ায় এই আয়াতটা আছে আল্লাহ আলমিন এই আয়াতের মধ্যে বলতেছেন হে ইমানদার বান্দার করো তোমাদের উপরে রমজান রোজাকে খরচ করে দেওয়া হয়েছে যেমন নাকি তোমাদের পূর্ববর্তী উন্মতের উপরে খরচ দেওয়া হয়েছিল এই কথাটা কেন করেছে যাতে আমরা রোজাকে কঠিন মনে না একটা জিনিস যদি সবসময় চলে আসে কিন্তু কেউ কঠিন মনে করে হঠাৎ একজন বললেন কঠিন মনে করে আগের থেকে হাতে গাছ ফেলতে না করতো হাতে গাছ ধারাবাহিকতা আগের থেকে নেই এখন সাত বছরের বাচ্চারা করেছেন তোমার এই বড় কোরআন শরীফ মুখস্থ করতে হবে কারণ আমি এত বই একবার সামনে তো বুঝতে পারবে তাহলে আমি পারবো না কেন এত লোক রোজা রেখে আসছে প্রত্যেক জামানায় আমাদের তো তিরিশটা আমাদের আগে আমাদের চল্লিশটা ছিল চল্লিশটা পাল তিরিশটা ভালো হয় আর এখন যে দিন এই দিনের পরিবার তাদেরও এক সমান ছিল এই জন্য আমাদের দিন লম্বা হয়ে দুনিয়া সরকার তো বিভিন্ন ট্যাক্স পাওয়া জনগণ পাবে কিনা আমরা দেখার দায়িত্ব নেই না প্রধানমন্ত্রী আল্লাহ তাহলে চাপাইয়া দেন না চাপাইয়া দেন না আমরা সহজ মনে করি তাই তারা প্রতিবার আল্লাহ কম লিখুন বলেন খালি তাই না উপকার বলেন কেন রোজা দিলাম এই কয়েকটা দিন গুণা ছেড়ে দিয়ে আমার অলি হয়ে দিলাম কে চায় না অলিউল্লাহ হয়েছে আল্লাহ বন্ধ হয়েছে কে চায় না এটা বলি একত্রিশটা দিন গুণা ছেড়ে দেওয়ার ট্রেন্ডিং দাও নিয়ে আমার অলি হয়ে যাও যা আল্লাহ ফায়দাও বলেছে রোজা রাখলে ফায়দাই হল তুমি গুণা ছেড়ে দিতে পারবা আর গুণা যখন ছেড়ে দিলা তুমি আমার অলি উল্লাহ কাতারে দাখিল হয়ে গেলে রমজান তারা কেমনি গুণা খাবে রোজা রেখে জায়েজ জায়েজ জিনিস ছেড়ে দিচ্ছে খানা জায়েজ শরবত চায় জিবি জায়েজ সব জায়েজ জায়েজগুলো ছেড়ে দিচ্ছে আল্লাহকে রাজি করার জন্য যে কি আল্লাহকে রাজি করার জন্য জায়েজ সাময়িক নিষেধ রমজানের দিনের বেলা সাময়িক নিষেধ এইটা যে ছাড়ল সে স্থায়ী হারাম স্থায়ী নিষেধ গুলো থাকবে না তার মধ্যে সে মনোবল পয়দা হবে না সাময়িক নিষেধ আল্লাহ আর যেটা আল্লাহ তারা ভাবে নিষেধ করে দিতেন আবার আবার হারাম তখন হালাল হবে না সেটি কেন ছাড়ি না তার ভিতরে মনোবল পয়দা হবে ওই মনোবলের দ্বারা উনার ছেড়ে দেওয়া তার জন্য আসান হয়ে যাবে সব হয়ে যাবে খুব আল্লাহ হয়ে এইটা হলো রোজার হাকিকাত আল্লাহ যে রমজান আমাদেরকে দিয়েছেন তার ছেড়ে দেওয়া শিখব আল্লাহ রবি হয়ে গেল এখন আসেন ওই যে আগের বললেন বহুত সুন্দর আছে রোজা রাখবে কিন্তু কোথায় কষ্ট করা তার কিচ্ছু লাভ কার ব্যাপারে বলছে ওটা এখন ক্লিয়ার হয়েছে আপনি নিজেই ধরতে পারবেন আপনি যে কইল রোজা রেখে কোথায় কষ্ট করা ছাড়া লাভ হবে আয়াতে বলতেছেন রোজা এর জন্য দিয়েছি গুণা ছেড়ে দিয়ে আমার অলি হইবা তাই দিয়েছি গুণা তোমার নিলাম মিলেলে আপনি বুঝবেন যে রোজা রেখে খুদায় কষ্ট পাওয়া ছাড়া কিছুই লাভ হবে না কাকে বলতে যে রেখে রোজা রেখেও গুণা পারল না এগারো মাস যেভাবে গুণা করেন এগারো মাস রমজান তো ওইভাবে পার দিচ্ছে তার দৈনন্দিন তালিকা থেকে একটা গুণা বাদ করে নেই দৈনকের ভূমির থেকে উঠে ঘুমানো পর্যন্ত তার রুটিনের মধ্যে অনেক গুণা অনেক গুণা কেউ টেলিভিশন দেখতে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন দাঁড়ি রাখা ওয়াজিব মুন্ডান হারাম কাউকে ছোট করার জন্য বলতেছে না কোথায় কথা না বললে বুঝবেন না এই জন্য মানে চব্বিশ ঘন্টা গোনা হয় একটা কিবাদ করলেন একবার গোনা হয় একটা মিথ্যা কথা বললেন একবার গোনা হয় একটা চুরি করলো একবার গোনা হয় কিন্তু একবার সেভ করলো চব্বিশ ঘন্টা গোনার বেটা চব্বিশ ঘন্টা এবং তাকে দেখা দেখি যারা করতেছে বাপকে থেকে ছেলে কাটতেছে পিসাকে থেকে ছাত্ররা কাটতেছে ছেলের ছাত্রদের গুণা তার আমলনামায় থাকবে ওই বরাবর সমষ্টি ওই পিতার আমলনামায় যোগ হবে পিসার আমলনামায় যোগ হবে চেয়ারম্যান সাহেবের আমলনামায় যারা হত্যাকর্তা আছে তাদের আমলনামায় যোগ হবে গুনায় কবিরা আর একদিকে গুনায় দাঁড়িয়ে আল্লাহ রসুল বলে গেছেন দাড়ি রাখলে চেহারা সৌন্দর্য বাড়ে আর ইংরেজরা বলে গেছে দাড়ি কাটলে সৌন্দর্য বাড়ে ইংরেজ আল্লাহ দুশ্মন যখন মুসলমান না হবে আমি আল্লাহ একটা মানবো না আল্লাহ দোস্তারটা মানবো সৌন্দর্য বাড়ে কেন আমি পয়সা খরচ করে সৌন্দর্য কমাই কেন কমাই পনেরো বছরকে নিয়ে বিভিন্ন বয়সের লোক এক কাতায় লাগলো পনেরো বিশ তিরিশ একশো বছর একটা কাতার আর ওই বয়সের কিন্তু লোক আটটা কাতার মাস প্রত্যেকের চেহারা দিক দেখো পনেরো বছরের ছেলে দাঁড়িয়ে আছে একটা নেই তার চেহারা চেহারা গাড়ির পূর্ণতা পুরুষের কথা বলে মহিলাদের সম্পর্ক না থাকে পুরুষের সম্পর্ক থাকে তার মধ্যে একটা বাউন্ডারি আছে তার সম্পর্ক বেড়ে কপাল থাকলে পুরুষের সম্পর্ক বাড়াবে খারাপ এর জন্য হয়েছে একটা সৃষ্টিকে পরিবর্তন করে আল্লাহর সৃষ্টি আর একদিকে মহিলাদের সামঞ্জস্য করবো মহিলাদের সামঞ্জস্য পুরুষের জন্য হারাম আবার মহিলাদের জন্য পুরুষের সামঞ্জস্য করা হারাম কোন মহিলাদের প্যান্ট শার্ট পরে পাঞ্জাবি গায়ে দেয় হারাম লাভ আমার চেষ্টা করবেন তোমার হ্যাঁ বিবি সাহেবের স্বামী তার অন্য গাড়িতে আসবো তোমার নামাজ পড়তে ওটাও তো নামাজ আসবা তার উন্না তুমি করতে না নেই তো চেহারা না কেন উন্না সাময়িক তার সাময়িকটা গ্রহণ করলো না তোমরা হ্যাঁ? পুরুষকে দেখবে বিবেচনা স্বামীর গায়ে গ্রহণ করতে সাময়িক তুমি তার মতো হইলে না আর চেহারাটাকে সেভ করে তুমি স্থায়ীভাবে তার মতো কেন এই ব্যাপারে আমার একটা লিফলেট আছে এখানে মসজিদে দেওয়া হয়েছে কিনা এটা আপনারা পড়বেন বিলি করবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনাকে কফি লাগবে শুধু আপনাদেরকে বোঝানো নিয়ে এবার বললাম তাদের ছোট করার জন্য বলতে পারে একজন ভাই তাদের একটা কফি ভাই নেই কিন্তু সে আমার থেকে ভালো কেমন ভালো একশো মাসে দাঁড়িয়ে দেখে অনেক বড় পছন্দ আমি তার বুঝতে পারবো সেই মান নিয়ে যাবে আমার তার খবর নেই এই জন্য আমি তাকে আমার থেকে বড় মনে করতেছিলাম আমার থেকে বড় হইতে পারে কিন্তু আমি যেহেতু আলেম আমাকে আল্লাহ তালা এই কথাগুলো বলার দায়িত্ব দিচ্ছে তাই আমি অপারক হয়ে যত বাহ্যিকভাবে তারা মনে করতে পারে কিন্তু আমাকে ছোট করে মনে করতে পারে মনে করার কি বাবা আমি আমার দায়িত্বের সাথে বলতে দায়িত্ব রেখেছি সেটা আল্লাহ তালা আমাদেরকে আমাদের সকলকে আমাদের চেহারা আল্লাহ সাহিদের চেহারা মতো বানানোর তৌফিক এটা বহুত বড় সম্ভব না কখন যে আমরা পক্ষ থেকে ডাক আসবে কবলে কি বেশ করবে অন্তত চেহারার যে তালিকা থাকে এইটা বলা যাবে আল্লাহ কিছুই জানতে পারে নাই আপনি নামাজ দেখে আল্লাহ হয়তো বলবে তোমার নামাজ হতে এখলাস ছিল না রিয়া ছিল যেটা দেখাইবেন আল্লাহ হয়তো খুবই ব্যস্ত এই সমস্যা ছিল চেহারা আল্লাহ আমার চেহারাটাকে তোমার হাবিবের চেহারা মতো বানায় হাতিতে পাওয়া যায় এই আমলের পরে এই যে একটা এই আমলের ভিত্তিতে আল্লাহ তালা হাজারো লোকের মাফ করেছে কপালে বাপ পাওয়ার এত বড় অশিলা সেই অশিলাটাকে আমরা যদি নষ্ট করে ফেলি আর ওই অবস্থায় মৃত্যু আসে আমাদের মুক্তির আর থাকে না নষ্ট হয়ে নষ্ট করে দিলাম এই আশা করে বসে আছি যারা তো বয়স হলে রাখবো এর গ্রাম দেখি আগে মৃত্যু তখন কি হবে তো যাই হোক আমি আমাদের দৈনন্দিন তালিকার ভিতরে অনেক গুণা আছে কেউ বিপদ করতে টেলিভিশন তারিখ তো আছে কেউ বিপদ করতে কেউ সুখ থেকে ব্যাংকে তোমার টাকা জমা রেখে কেউ সুখ কেউ ভূত ভূত তো ভুসি থেকে আসে তাহলে ভুসি খাইতে হবে মৃত্যুর তো শুরু হয়ে তো এই ঘুষকে কেউ আরো মারাত্ম বাংলায় বাপ মায়ের কামার মালিক কেউ গাছ বন্দিতে লেবার এইভাবে কত গুণা আমাদের আমল প্রত্যেক দিন তো কেউ কুদৃষ্টি করত রাস্তায় অফিসে আচ্ছা একটা তো মহিলা তারপরে করে মুসলমানদের সমস্ত অফিস আদালত ব্যাংক ট্যাঙ্ক তারা ষড়যন্ত্র করে সব জায়গায় মহিলা ঢুকে একটা আইন করছে বিশ্ব ব্যাংকে যে এত মহিলাদের পুরা রাখতে হবে তারা তোমাদের সাহায্য দেব না সরকারও বলে এইভাবে কুদৃষ্টি আরেকজনের মেয়ের দিকে চাওয়া আরেকজনের টিভির দিকে চাওয়া হ্যাঁ আপনি একজনের বিবির দিকে কুদৃষ্টি করতেছেন আর একজনে আপনার বিবির দিকে কুদৃষ্টি করবে আপনার মতো আর একজনের বউ আর তার বউ আর একজনের হ্যাঁ? আল্লাহ কখনো সমর্থন করবে তার বউ আল্লাহ তার সেবার জন্য বানাই তার মনোরঞ্জনের বানাই আর তারপরে কি করবে আমরা সেটা আমি এইগুলোকে লিস্ট করে এখন থেকে থাকতে আরম্ভ করতে হবে যাতে পয়লা রমজানে আমার থেকে আর কোনো গুণা না হয় আর কোনো গুণা না হয় এজন্য এখন থেকে তৈরি দিতে হবে তাহলে ওই যে উদ্দেশ্যে আল্লাহ রোজা দিয়েছিলেন আল্লাহ হলি হওয়া ওইটা হবে আল্লাহ রসুলকে বলছিলেন খোদায় কষ্ট পাওয়া গেলে কিচ্ছু হবে না পরে বেঁচে গেলাম এখন থেকে গুণা থাকতে পারলে ওই মুসিবাদ থেকে বেঁচে গেল রোজা রেখে খোদায় কষ্ট করা ছাড়া কোনোই লাভ হবে না বেঁচে গেল আগের থেকে যত্নশীল হইতে হবে যত্নবান এই একটা কাজ আর রোজাকে শেষ করার জন্য অন্তরিয়াদের বিধান হল তারাবি নামাজে এমন হাফেজ নিয়োগ দিতে হবে যাতে পরিষ্কার বোঝা যায় হাফের মন্ত্রের মতো পড়লেও আজকাল প্রায় হাতের যা মন্ত্রের মতো পড়ে কিছুই বোঝা যায় রুকুতে যাওয়ার সময় আর এখন কি করছে এ জায়গা তার আল্লাহ জানে এই ধরনের তেলা দ্বারা কোন সব হবে না কোরআন বিগড়ানোর গোনা হবে আবেদ বিগড়াইছে আর আপনার তালি দিতে মানে সমর্থন করবে এখন তো এর উপর গর্ব করা আমার আমি আপনার কিছু জানি আধা ঘন্টা আমাদের জাহালাত কোথায় চলে গেছে জাহালাত কোথায় সরকারের আইডেন্টি কার্ড করতেছে না সরকার জামানা আমিও সমর্থন করি এই জামানাটা দরকার এত খারাপ হয়ে গেছে এগুলো হয়ে গেছে এক জামানায় দরকার ছিল দরকার ছিল শুধু ওই লোকটাকে মারা ক্ষতি করা তার বাঘের তলে কি ভেড়ে খেয়ে গেছে বাঘের লাভ আছে মানুষ তার চরিত্র দিচ্ছে হয়েছে কেউ বাঘ হয়েছে কেউ ভাল্লুক হয়েছে কেউ বানর হয়েছে একটা কিছু আপনি সাপ হয়েছেন বাঘ হয়েছেন কি বুঝবো আমি যাতে আপনার আইডেন্টি কার্ড পেট করছে ভাই আমি কিন্তু সাবধান এই দেখেন সরকার করেছে আমি ভালো পাবো ভালো লোকের অভাব পড়ে যাওয়ার কারণে এটা এখন দরকার হয়ে পড়ে মানে এক জামানায় কথা বলতে যাই হোক আমি বলতেছিলাম তারাবির হেফাজতের জন্য এক নম্বর কথা হল কোরআন ক্লিয়ার করতে হবে দুই নম্বর কথা হলো এই যে উনিও বলবে আমি বিনিময় নিব না কর্তৃপক্ষ বলতে হবে বিনিময় দিব না তারাবির কোনো বিনিময় দিব না ক্লিয়ার করতে হবে সরিয়াতে ফরজ নামাজের ইমামতি করে পয়সা দেওয়া দেওয়া একদম দায় তারও মাঝাবে দায় ফরজ নামাজের ইমামত ঈদের নামাজের ইমামত তাই কিন্তু জানাজা নামাজ তো ফরজ জানাজা নামাজ ফরজ না ওটা ইমামতি করে পয়সা নেওয়া হারাম দেওয়া হারাম জানাজা নামাজের ইমামতি করে দেওয়া হারাম নেওয়া হারাম তো দিবেন না দিলে আমরা গুণা হবে আপনি অন্য কোনো সাহায্য চাকরি দেরি করেন আশ্বাস করেন হাতিয়ে দেন এখন এখন দিয়ে দিলেন তো ওই নামাজের বিল দিয়ে দিলেন আমরা বাবা চালানো হয়েছে ওটা বিল করে দিয়ে দিলেন নামাজটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কাজেই জানাজা আমাদের পয়সা নেওয়া যায় তারাবি নামাজের বিনিময় নেওয়া আরাম আমার লেখা একটা কিতাব আছে আমার লেখা তো ভাষণ অনেক কিতাব আছে এবং সে বিনিময় নিবে না বলে বলেন তাহলে আপনার তারাবি আর নষ্ট হল না তেলাতে বোঝা গেল না অথবা বিনিময় দিবেন আগে চুক্তি করলেন না চুক্তি করেন নাই কিন্তু সকলে জানা আছে দেওয়া হবে ওটাও চুক্তি ওকে চুক্তি করা হয় না কিন্তু আপনি তাও জানেন আমাকে দিবে আপনিও জানেন যে আমাকে দেওয়া লাগবে হাল খাতা নিয়ে দাঁড়ায় গেছেন তাদের সাথে তো পরিবার আছে একটা মাছ কষ্ট করবে তা আপনি একটা মাছ কষ্ট করলো খুব তার দেখালেন এগারো মাস করে দিলেন তখন আবেদ খবর নিলেন না তখন যে আল্লাহ আবেদ সাহেবে পারলো ওই আল্লাহকে রমজানে পারতে পারে না আপনাকে দায়িত্ব দিয়েছে না আল্লাহ তাকে বলে দিচ্ছে এত বিশাল পাথরে প্রত্যেকটা কলবে আমি মহলা সংরক্ষণ করেছি আমার কালাম আমার বান্ধবীকে শোনায় দাও তোমাকে ইজ্জতের সাথে কিভাবে প্রতিপালন করতে হবে তার হাজার বছর আমি মাওলা আমার কাছে রয়ে গেছে হাজার বছর আমরা পাবো ইজ্জতের সাথে পালন ওইভাবে লেনদেন হারাম কিন্তু আপনি অন্য কোন ঘটনার সময় না পরবর্তীতে কোন সময় ব্যক্তিগত সাক্ষাৎ করে তাকে হাতিয়া পেশ করেন সম্মিলিত না মসজিদ ফান থেকে না মসজিদ ফান থেকে হাতিয়া হয় না সম্মিলিত কালেকশন করে হাতিয়া হয় না যাত্রা খেতেন দেন তো যায় সেটা আলেম তালেম এলেম আপনাদের জবরদস্ত ক্ষেত্র এই ক্ষেত্রের ব্যাপারে প্রমাণ করিবে আল্লাহ তালা তৃপ্ত করায় খুব উৎসাহিত করতেন বছর সর্বোত্তম দাম এটা আলের তুমি হাতিয়া দিলা তার মহাব্বতে এটা তাহলে কারণে দিলে হবে না তার মহাব্বতে দিতে হবে সর্বোত্তম দাম চিন্তারা আয়াত আছে যারা আল্লাহ রাস্তায় বন্দি আছে ব্যবসা বাণিজ্য করার মতো সময় নেই তাদের কাছে এবং তাদেরকে সাধারণ লোকেরা ধনী মনে করে কেন ধনী মনে করে ওঠেন আছে এই জন্য তারা কারণে চায় না কোন জরুর হবে চায় না এলেমের কারণে চাইতে পারে না এলেন কারোর সঙ্গে হাত পাচ্ছে অনুমতি দেয় না এটাও সে চায় তুমি তালাশ করে করে তাদেরকে দাও সর্বোত্তম কাজ তাহলে কতটা সময় খাওয়াবেন আমি গণভবন মসজিদে একবার এই অর্থ করলাম তো ওখানে একটা আলে বলেন দাঁড়ায় ঘোষণা করলো আমি মসজিদটা জানতাম না আজকে হুজুর থেকে শুনলাম আমি ঘোষণা করছি আমি তালাকে টাকা দেবো ঘোষণা করে পরে ইমাম সাহেব আমাকে জানাইছে যে একটা মুসল্লি জিজ্ঞেস করলে ইমাম সাহেব ছেলেরা কি করে ইমাম পড়ে তো ঠিক আছে ধনী না করে না ধনী তো ওই করছে সে যতদিন পড়বে প্রত্যেক মাসে আমি তাকে পাঁচশো টাকা আমার এক মুসল্লি থেকে ওই ছেলেটা বছরের ছয় হাজার টাকা রয়েছে এটা ছেড়ে দিল আল্লাহ আর তাকে সম্মান করাবে আপনি হারাপকে কুরবানি করবেন আল্লাহ থেকে পড়াইকে না দিলে হিসাব রাখবে এটাকে হালাল ভাবে দিয়েছে তিন চার দিন আগে আমার কাছে আবেদনটা রেল স্টেশনে একটা মাদ্রাসা আছে সাততলা বিল্ডিং নুরানি মাদ্রাসা ওইখানে আমি পরিদর্শন করতে গেছিলাম তো পরিদর্শন করে দশ মিনিট ওয়াজ করলাম ওয়াজের প্রতি বললাম আল্লাহ তোমাদেরকে হাবেদ করে দিচ্ছে পয়সা নিয়ে তাড়াতাড়ি পড়াইবার আল্লাহ রাস্তে পড়াইবার আল্লাহ তোমাকে অন্য দিকে দিয়ে দিবে পরে ওই মাদ্রাসার একটা হুজুর তিন চার দিন আগে আমার কাছে আসছে হুজুর আপনি ওয়াজ করে আসছেন আমি গত আপনারে চিন্তা চিটাগাঙে হ্যাঁ নিউ মার্কেট মসজিদে তারা পড়াইছে আমাকে চৌত্রিশ হাজার টাকা হাতিয়ে দিচ্ছে আপনার অর্থনা পরে আমি তৌবা করছি জীবনে আর তারা টাকা নেব এবং আপনি আমাকে যেখানে দেন সেখানে তারা পড়াইব আল্লাহ করতে পড়াইব বোঝা গেল হামেশাল রাস্তা আলেন না অনেক হামেশাল আলেন না সস্তা জানে না বিচার সস্তা জানলে কিন্তু তারা হওয়ার ভাবতে কি হয়ে যায় কাজই হয়ে যায় কাজে সবাই বিভিন্ন মসজিদ আপনার আসছেন আলোচনা করে পড়া বোঝা যায় যদি আল্লাহ রাস্তা পড়বে এই শর্তদের হাজার থাকে আপনার তাহলে সে হয়ে গেল হয়ে গেল আলহামদুলিল্লাহ ভাবে খেত করেন নিচের আল্লাহ সকলকে এইভাবে রোজাকে এবং তারা এই ব্যাপারে বিস্তারিত বয়ান ইনশা আল্লাহ আপনার জমাতে হ্যাঁ? আজকে তো দুটা মশলা পাঠ করলাম আজকে তো দুটা মশলা পাঠ করলাম রোজার ইবাদত কিভাবে হবে মোনা করা যাবে তারাবের ইবাদত কিভাবে হবে আল্লাহ রাস্তা আমার কাছে হবে অন্যভাবে কে করতে হবে এই দুটা মশলা পাঠ করলাম সামনের জুমার অবশিষ্ট মাত্রা বলা হবে এখন আপনার ধৈর্য ধারণ করে দু এক মিনিট বসেন